অর্জুন তখন চিৎকার করে বলেন কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্তানাম অভয়ঙ্করহা তম একো দজ্জমানানাম অপবর্গ ওসি সংস্তে তমাদ্য পুরুষ সাক্ষাৎ ঈশ্বর প্রকৃতি পর মায়াম বুধস্য চিৎসক্তা কৈবল্যে স্থিত আত্মনি এসব অনেক প্রশংসা ভগবানকে করছেন কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্তানম তুমি ভক্তদেরকে অভয় দান করো এটা কি কোথা থেকে আসছে বলো দেখি বুঝতে পারছি না কোথা থেকে আসছে আর আমাদের তো চিরকালই তুমি রক্ষা করেছো আজকে আর আমরা কার স্মরণে যাব যে কোনো বিপদ এলে জীবনে একটা গোপন কথা শিখে রাখুন যে কোনো বিপদ আসুক জীবনে যদি সৎপথে আপনি থাকেন প্রথমেই স্মরণে চলে যান ভগবান ভগবানের স্মরণে চলে গেলে দেখবেন সব সমাধান হয়ে যাবে ভগবানের সমাজ স্মরণে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় ভালো সমাধান এত ভালো সমাধান কোথাও পাবেন না এটা আমি উদাহরণ দেবো একটু পরেই আসবে ভগবান বললেন এটা জেনে রেখো ওই যে যাকে অপমান করে তাড়িয়েছ দ্রোণা দ্রোণাচার্যের পুত্র দৌন পুত্রস্ব ব্রহ্মে অস্তম প্রদর্শিতম বেথেদাম বেথ মানে জানবে ইদম এইটা কি না দ্রোণ পুত্রস্য ব্রাহ্ম ব্রাহ্ম মন্ত্রম প্রদর্শিতম ব্রহ্মস্ত্র ত্যাগ করেছে সে তোমাদেরকে শেষ করার জন্য এখানে তার শেষ বংশ বিছে তখন সেখানে কি হলো ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা হলো অর্জুনকে বললেন তুমিও তো জানো ব্রহ্মস্ত্র তুমি এক কাজ করো তুমি ছাড়ো এটাকে এ করো উত্তরার গর্ভকে মারার প্রসঙ্গে একটু পরে আমি একসঙ্গে বলে ফেললাম এটা হলো যখন তাড়িয়ে দিলেন তখনই এটা করেছিলেন তারপর আরও পরে দেখা যাচ্ছে এখানে এই তাকে মারবার জন্য এই যে করলো তখন উত্তরা সঙ্গে সঙ্গে ভগবানের স্মরণে গেছিলাম আমি সংক্ষেপে বলে দিচ্ছি উত্তরার সঙ্গে সঙ্গে কাউ যেমন দ্রৌপদী বস্ত্রহরণের সময় অনেক কাউর ওপর অপেক্ষা করেছিলেন দ্রৌপদী অনেকের ওপর অপেক্ষা করেছিলেন কিন্তু উত্তরা কিন্তু অনেকের ওপর অপেক্ষা করেন সঙ্গে সঙ্গে ওই বিপদ দেখে সঙ্গে সঙ্গে ভগবানের স্মরণে গেছিলেন আর কাউ স্মরণে যাননি এই জন্য শাস্ত্রে বিচারে উত্তরার ভক্তি অত্যন্ত উৎকৃষ্ট উত্তরা কাউর উপর ভরসা করেননি বিপদ হওয়ার সঙ্গে সঙ্গে ভগবানকে বলেছেন আমার গর্ব যত পারে এরা মারুক নষ্ট করুক কিন্তু আমাকে যত পারে মারুক আমার গর্ব যেন না নষ্ট হয় বাঁচাও এরকমভাবে ভগবানের স্মরণে গেছিলেন ব্রহ্ম তার কোনো প্রতিক্রিয়া হয় না সেই জন্য ভগবান অর্জুনকে বললেন তুমি তো জানো তুমিও ব্রহ্মাস্ত্র ছাড়ো একসঙ্গে ও ও ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে নেওয়ার শক্তি নেই মন্ত্র জানে না খালি ছাড়ার মন্ত্রে জানে অতুর উত্তরা আমি একটু আগেই বললাম কাঁদতে কাঁদতে ভগবান যখন তাদেরকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিয়ে রথে উঠে চলে যাবেন সেই সময় এরকম ধরনের অবস্থা হলো তারা যে আত্মীয় পরিজন মারা গেছেন পাঁচটা পুত্র তাদের গঙ্গাতে ক্রিয়াকর্ম করে ফিরে এসছেন সব কিছু এসব কথা আগে বর্ণনা রয়েছে আমি এগুলো বললাম না যখন দ্বারিকায় রথে যাওয়া দ্বারিকায় যাওয়ার জন্য রথে উঠে পড়েছেন সেই সময়তে হঠাৎ উত্তরা কাঁদতে আরম্ভ করলেন পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপথে নান্যম তদভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম এই জগতে একে অপরকে হানাহানি করছে এই জগতে এভাবেই বিনাশপ্রাপ্ত হয় আমার দিকে দেখো ঠাকুর অভিদ্রবতী মাম ঈশো সরহস্তপ্তায়াস বিভো কামম দহতু মাম নাথ মামে গর্ভ নিপত্ততাম একটা জ্বলন্ত একটা অস্ত্র আসছে আমার দিকে আমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে দেয় ভালো কিন্তু আমার গর্ভ যেন নাচ না করে কেন তোমারই আশীর্বাদ ধন্য এ পঞ্চ পাণ্ডব এ পাণ্ডব বংশের তোমারই এটা সম্মানে লাগবে তোমারই এটা ইজ্জতের প্রশ্ন এ শেষ বীজ যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার ইজ্জত যাবে ভগবান তোমাকে প্রার্থনা করলেন সেই সময়তে ভগবান কি করলেন সঙ্গে সঙ্গে ব্রহ্মাস্ত্র কখনো রোকা যায় না আগের ব্রহ্মাস্ত্রটা অর্জুন ছেড়ে থামিয়ে দিয়েছিলেন এটা আলাদা দ্বিতীয়বারে সেখানে বলছেন যে গর্ভের মতো প্রবিষ্ট হয়ে সেখানে উত্তরার গর্ভকে রক্ষা করেছিলেন কে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরীক্ষিত মহারাজ গর্ভেতে ছিলেন সেই সময় অঙ্গুষ্ঠ মাত্র এক পুরুষকে দেখছেন গদা এরকম এরকম করে রক্ষা করছেন তাকে গর্ভেতে তিনি ভগবানের দর্শন পেয়েছিলেন আর তার নাম হয়েছিল পরীক্ষিত জন্য হয়েছিল প্রত্যেকটা নামের পেছনে কারণ আছে পরীক্ষিত কেন নাম হলো বলছে তিনি যখন আবির্ভাব হয়েছিলেন আবির্ভাব হয়ে খালি চারিদিকে তাকাতেন আমি যাকে গর্ভের মধ্যে দেখেছি তিনি কোথায় তিনি কি এনি নাকি এরকমভাবে খালি তাকাতেন যার জন্য তার নাম হয়ে গিয়েছে পরীক্ষিত আর পরীক্ষিত নামের আরও রসিক সাধুরা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন পরীক্ষিত মানে টেস্টেড পরীক্ষিত যিনি পরীক্ষিত টেস্টেড তিনিই বাস্তব হরিকথা শোভনের যোগ্য পরীক্ষিত পরীক্ষিত মানে হচ্ছে সে পরীক্ষায় পাশ করে গেছে তিনি বাস্তবিক এই জগৎকে জয় করে নিয়েছেন তিনি হরিকথা শোভনের এই ভাগবত কথা শোভনের বাস্তবিক তিনিই যোগ্য তবে আমরা কি শুনবো না শোনো শুনতে শুনতে নিত্যম ভাগবত সেবাইয়া ভাগবতের সেবা গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবত সেবা করতে করতে ভগবানেতে ভক্তি হবে কিন্তু এই পরীক্ষিতের মতো যারা যিনি আছেন কেউ কি আছে আর পরীক্ষিতের মতো একমাত্র শ্রোতার আসনে পরীক্ষিতের মতো আর কেউ নেই পরীক্ষিত যেমন শোভন করেছিলেন এরকম শ্রোতার আসনে বসা খুব মুশকিল মুহূর্তের মধ্যে সব ছেড়ে দিয়ে তিনি সঙ্গে সঙ্গে গিয়ে যখনই মনে জানতে পারলেন আমার আয়ু অবশেষ মাত্র আছে অল্প সময় সেই সময় গিয়ে তিনি বসে পড়লেন সেখানে এই ধরনের যখন রক্ষা করলেন এইভাবে যখন ভগবান এইভাবে যখন ভগবান রক্ষা করলেন এইভাবে যখন ভগবান উত্তরার গর্ভকে রক্ষা করলেন তারপরে যখন দ্বারিকার রথে উঠে ভগবান চলে যাওয়ার উপক্রম করছেন সব রেডি সেই সময় কুন্তি কাঁদতে কাঁদতে তাকে যে ধন্যবাদ করতে গেছেন তখন কুন্তি এবার স্তব শুরু করে দিলেন কুন্তি স্তবটা এবার গৌর পূর্ণিমায় সুন্দর কুন্তি স্তবের সুন্দর একটা ব্যাখ্যা বেরিয়েছে আশ্চর্য মহিমা প্রকাশ কুন্তি দেবীর এখানে কুন্তিদেবী অনেক স্তব করেছিলেন তার অল্প দু একটা আমি স্পর্শ করে চলে যাব কুন্তিদেবী বলছেন নমস্তে পুরুষম ত্বাদ্যমেশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম নমস্তে কুতিদি বলছেন নমস্তে পুরুষম তোমাত্ম আদ্যম বিশ্বরম প্রকৃতি পরম তুমি পরাৎপর অখিলেশ্বর প্রকৃতির পারে আদ্য পুরুষ তুমি আদি ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম এই তুমিই সেই আদি পুরুষ নমস্তে তোমাকে নমস্কার বিধান করিন অলক্ষম সর্বভূতানাম অন্তর্বাহির অবস্থিতম কেউ জানতে পারছে না কিন্তু অন্তরে বাহিরে সর্বদাই তুমি কিন্তু পূর্ণরূপে রয়েছ সর্বত্র তুমি বিরাজমান রয়েছ সর্বত্র তুমি রয়েছ অলক্ষম কেউ কিন্তু লক্ষ্য করতে পারছে না এ তুমি রয়েছ অলক্ষণ সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম বাহিরেও তিনি আর ভেতরেও তিনি সুন্দর উদাহরণ দিয়েছেন এটা শুনলে আপনাদের খুব ভালো লাগবে অল্প দু একটা শ্লোকের ব্যাখ্যা অবশ্যই করা উচিত মায়া জবনিকাচ্ছন্ন বলছেন মায়া জবনিকাচ্ছন্ন মজ্ঞাধক্ষজম অব্যয়ম ন লক্ষসে গুড়ো ন লক্ষসে মূড়ো দৃশা নটো নাট্য ধরো যথা যেমন নাটকেতে বিভিন্ন অভিনয় করে কে যে পেছন থেকে চালাচ্ছে কেউ বুঝতে পারে না মায়া আচ্ছন্ন তুমি সামনে মায়ার একটা জবনিকা রেখে দিয়েছ যাতে কেউ তোমাকে দর্শন করতে না পারে যাদেরকে তুমি দর্শন দেবে মনে করো তাদের কাছ থেকে মায়া সরিয়ে নাও যেটা ভাগবতে আমি কালকে উচ্চারণ ভাগবতের দশম স্কন্ধেতে সাতাশি স্কন্ধেতে আমি বেদের প্রার্থনাগুলোর মধ্যে প্রথম প্রার্থনা করেছিলাম কালকেও বোধহয় বলেছিলাম জয় জয় যা জয় যাময়িত দোষ গিভীত গুণা তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ ইত্যাদি শ্লোক হবে হে ভগবান তোমার মায়া নামক যে অজা অজা মানে ছাগলি এই মায়া নামক অজাকে জহি নাশ করো সরিয়ে নাশ মানে, মানে সরিয়ে নাও ভগবানের মায়াও নিত্য ভগবানের মায়াটাও নিত্য খালি আমাদের কাছে যখন আমরা বদমাইশি করি সামনে মায়া চলে আসে যার জন্য আমরা প্রার্থনা করি কুলদেবী যোগমায়া মরে কৃপা করি আবরণ সংবরিবে তুমি বিশ্ব বিশ্বদরি শুনেছি আগম বেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুখ দরি করাও সংসার শ্রীকৃষ্ণ বিমুখ দরি করাও সংসার শ্রীকৃষ্ণ উন্মুখ শ্রীকৃষ্ণ যা উন্মুখ হয় তারে মুক্তি দিয়া করো অশোক অভয় এই প্রার্থনাটা প্রত্যেকটা ভক্তের রোজ করা উচিত রোজ করা উচিত কিন্তু কেউ করবে না মায়াদেবী তাদেরকে করবার জন্য বুদ্ধি দিচ্ছেন না করলে তো ভগবান বাঁচিয়ে দেবে মায়া ভগবানের মায়া থেকে জয় পাওয়া জয়ী হওয়া সম্ভব না ওই জন্য ভগবান বলছেন মায়া মেতম তরন্তিতে আমার মায়াকে সে জয় করে মামি যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে আমাতে যে শরণাপত্তি স্বীকার করে সেই একমাত্র মায়ার বাইরে যেতে পারে বাকি পৃথিবীর কেউ পারবে না যত শক্তিশালী হোক পুরুরবার মতো এত পাওয়ারফুল পুরুরবা যাকে দেবে দেবতারা নমস্কার করেন বাপরে কি শক্তি সেই পুরুরবা মায়াতে পড়লেন ব্যাস তার সমস্ত গেল কাঁদতে আরম্ভ করলে উর্বশী তোমাকে ছাড়া আমি বাঁচবো না তাই নাকি উর্বশীর পেছনে পেছনে দৌড়াচ্ছেন এত বড় বীর কল্পনা করা যায় না ভগবানের মায়া কাকে কখন জাপটে ধরে শেষ করে দেবে চারিদিকে মায়া কিলবিল করছে এক ফোঁটাও আমি বিশ্বাস করি না একটা ব্যক্তি মায়া থেকে রক্ষা পাবে এটা অসম্ভব ব্যাপার কোনো না কোনোভাবে মায়া তাকে আক্রমণ করবেই করবে ছাড়বে না একান্তভাবে যারা সেই অবস্থায় উঠেছেন তাদেরকে মায়া কিছু করতে পারেন না মায়াদেবী ছেড়ে দেন মায়াদেবী তাদেরকে কিছু করতে ভাগবত এসব অনেক শ্লোক আছে আমি উচ্চারণ করব পরে তাহলে সেখানে বলছে মায়া জবানি কাচ্ছন্ন তিনি যার কোনো ক্ষয় নেই অক্ষয় অব্যয় ভগবান মায়া দ্বারা তিনি যবনিকাচ্ছন্ন হয়ে তিনি লুকিয়ে রয়েছেন তিনি অধক্ষজ অব্যয় বস্তু কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নম এইভাবে কুন্তিদেবী পিসিমা পিসিমা আজকে ছেলেটাকে এরকম স্টপ করতে আরম্ভ করেছে আগে তো এতদিন গেছে সেখানে এসে পিসিমার পায়েতে মাথা রেখেছেন রেখে দন্দ পিসিমা কেমন আছো জড়িয়ে ধরে চুমু খেয়েছেন আজকে কি হলো রে বাবা আজকে আবার স্তুতি করতে আরম্ভ করলেন বলে আজকে পিসিমার বিশেষ একটা তত্ত্বের অনুভব যদিও জানতেন আগেও জানতেন না সেরম কোনো কথা নয় কেন কৃষ্ণের গুপ্ত লীলা রহস্য রোহিণী মার কাছে শুনেছেন রোহিণী মা ব্রজমণ্ডলে থাকতেন অনেক ব্যাপার আছে এর মধ্যে অভিশাপ আছে রোহিণী মা কেন থাকতেন ওখানে অনেক ঘটনা সেসব বিভিন্ন মহাভারত পুরাণে সব রয়েছে রোহিণী মা বসুদেবজির একজন স্ত্রী তিনি থাকতেন ব্রজমণ্ডলে ব্রজমণ্ডল থেকে কৃষ্ণ বলরামের অপূর্ব লীলা সব সন্দর্শন করেছেন পরে তো তিনি দ্বারকায় গেছিলেন রোহিণীর কাছ থেকে এইসব কথা শুনতে পারেন আরও সব অন্যান্য মহাজনগণ আছেন তাদের থেকে দ্রৌপদীর তো সম্বন্ধ সব আত্মীয় পরিজন না শোনার কোনো কারণ নেই বেঁচে থাকতে ছেলেকে অনেকবার বলছে ব্যাগ বাবা এরম করিস না খোকা তুই আমার কথা শোন এটা শুনলে তোর ভালো হবে কিছুতেই শোনেনি যতদিন রোজগার করেছেন বাবা লুটে পুটে খেয়েছে বাবাও কি করবেন বুঝিয়েছে ঠিক যে সময় বাবা দেহ রাখলেন সে মাথা ঘুরে দাঁড়িয়ে তার ঘাড়ের ওপর বন্দুক রেখে কত আমি ফায়ার করেছি খেয়েছি ঘুরেছি মজা মস্তি করেছি আজকে তো সব চলে গেল তখন তার মাথাটা ঘুরে গেল বেঁচে থাকতে কিন্তু একটা কথা শুনলেন না যত বুঝিয়েছে কোনো কথা শোনেন বাবা যখন চলে গেল তখন বুঝতে পারল এরকম ঘটনা হয় অপূর্ব একটা দুষ্ট ব্যক্তি ছিল অনেক ব্যক্তি আছে একজনের ঘটনা বলছি একটা গ্রামে থাকতো কোনো একটা গ্রামে চব্বিশ পরগনায় কোনো একটা গ্রামে রিমোট গ্রাম সেখানে সেই ব্যক্তি ডাকা চুরি সব সময় এসব করে এমনকি গভর্নমেন্টের যে ইলেকট্রিকের তার এগুলো চুরি করে বলো দেখি গভর্নমেন্টের তার চুরি করা মানে পাবলিকেরও কষ্ট হবে পাবলিকের আলো থাকবে না বাতি তো রাস্তায় দিতে হয় কোনোরকম মনোভাবে রেলের লাইনের যে তারগুলো এ কেটে চুরি করে নিচ্ছে এ মহা মুশকিল পাবলিকের কত কষ্ট হয় তাকে অনেক বোঝানো হয়েছে বোঝাতে গেলে মারবে এত বড় গুন্ডা আছে এখন ভগবান যাকে পানিশমেন্ট দেয় তার উপরে আর কিছু নেই ভগবান যাকে শাস্তি দেয় হ্যাঁ ভগবানের মার দুনিয়ার বাইর একটা কথা আমাদের মহাজনরা বলতেন গুরুজনরা সে একজনকে বিবাহ করেছে এত ভালোবাসে সে মানে কল্পনা করা যায় না গুন্ডা হলে কি হবে তাতে ওই স্ত্রীকে এমন ভালোবাসে মানে কল্পনা করা যায় আর আর কথাই একমাত্র শোনে আর কারোর কথা শোনে জগতে এখন হতে হতে স্ত্রীর গর্ব হয়েছে ভালো কথা ও আনন্দ হয়েছে গর্ব যখন পরিপক্ক অবস্থা তার কদিন আগেই ও ট্রেনের তার কেটেছে ওই কালকে না কালকেই করেছে আজকেই আজকেই গর্বের পূর্ণ অবস্থা শিগগিরই হসপিটালে নিতে হবে কোনো এর মধ্যে কোনো কোনো রকম কোনো রাস্তা নেই হসপিটাল না নিলে মরবে এমন একটা পজিশন দাঁড়িয়েছে কিন্তু সে লাইন কেটে ফেলেছে ওই তার চুরি করেছে সরকার থেকে ইনফরমেশন হয়েছে সে আসবে কখন সারাবে ট্রেন তখন আসবে স্ত্রীটা ছটপট করতে করতে স্টেশনে মারা গেল ভগবানের মা দুনিয়ার ভাই সেদিন চোখের জলে কেতে প্রতিজ্ঞা নিয়েছিলাম আমি আর কোনোদিন এসব করব না আর যদি আপনি বলতে যেতেন আপনাকে এক থাপ্পড় মেরে দিত খুনি করে দিত যাকে ভগবান বোঝায় তাকে আর বোঝার আর বাকি থাকে না তো কত বড় শিক্ষা পেয়ে গেল জীবনে আর কোনো দিন নিজের উপরে চল অপূর্ব এইসব কথা এটা ভুলবার কথা নয় কত বড় পানিশমেন্ট ভগবান দিলেন এখানে বলছেন কৃষ্ণায় বাসুদেবায় সবই স্তব করছেন এর মধ্যে কেন যেন মনে হচ্ছে পূর্বে অনেক কথা শুনেছেন শোনেননি কুন্তিদেবী বুয়া পিসিমা কুন্তিরাজ নিয়ে গেছেন তাকে পালন করে ওই জন্য কুন্তি নাম হয়েছে বাস্তবিক পক্ষে তার নাম তো কুন্তি নয় কুন্তি ভোজ কুন্তি ভোজ তাকে পালন করেছেন তার জন্য তার নাম যাই হোক এখন এই যে কুন্তি দেবী কুন্তিদেবী কি পূর্বে কৃষ্ণ বলরামের লীলা শোনেন নাই শুনেছেন ডাইরেক্ট রিয়ালাইজেশনে তখনও আসে নাই যেমন একটা উদাহরণ দিই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে এত বড় গীতার উপদেশটা শুনলেন শুনেছেন কি না এত বড় গীতার উপদেশটা অর্জুন শুনেছিলেন শোনেননি কত তর্ক বিতর্ক করেছেন প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর শুনেছেন কত ধরনের সব উত্তর কৃষ্ণ দিয়েছেন সাতশো শ্লোক that a matter of joke প্রত্যেকটা দিয়ে কৃষ্ণ তার তর্ক বিতর্ককে কাটিয়ে দিয়ে বলছেন এইটি ধর্ম তোমার তোমার এটা করা উচিত শেষে বলেছেন তোমার কি সন্দেহ গেল তোমার কি সন্দেহ গেল তুমি কি এবার করবে আমি যা বললাম অর্জুন বলেছিলেন যে আমার সন্দেহ গেল করিষ্য বচনম তব তুমি যা বললে তাই করবো হ্যাঁ তো বললেন কিন্তু এই অর্জুন পরবর্তীকালে স্বীকার করেছিলেন যে আমি বলেছিলাম সেটা উপলব্ধি করেছি কৃষ্ণের কথাগুলো সব তত্ত্বজ্ঞান বাট অ্যাকচুয়ালি এটা আমার ডাইরেক্ট রিয়েলাইজেশন ছিল না কৃষ্ণকে আমি বলে যে হ্যাঁ বুঝেছি তোমার কথা আমি বুঝলাম এখন আমি করব কিন্তু সেরকম ডাইরেক্ট রিয়েলাইজেশনের বিষয় আমার হয় নাই কখন হলো গো পরে হলো যখন দ্বারিকা থেকে ফিরে এলেন সমস্ত যদুবংশে চলে গেল কৃষ্ণ নিত্যধামে চলে গেলেন কাঁচকলা রইল সামনে কিচ্ছু নেই গান্ডীব রয়েছে এত বড় বীর but where is that power সেখানে সেই ক্ষমতাটা কোথায় যে ক্ষমতার বলে এই শরীরে ইন্দ্র মহারাজ তাকে নিয়ে গিয়ে স্বর্গের এক আসনে বসিয়েছেন ইন্দ্র এখানে আর অর্জুন পাশে একই সিংহাসনে কত বড় পাওয়ার কাউর জীবনে এটা হয়েছে ইন্দ্র মহারাজের আসনে ইন্দ্র আর ও একই সঙ্গে বসেছে এরকম কার ঘটনা হয়েছে একজনের উদাহরণ দাও এত বড় পাওয়ারফুল অর্জুন সেই অর্জুন বলছেন এখানে আমরা অল্প অল্প স্পর্শ করে যাব যুধিষ্ঠির চিন্তা করছেন অনেক মাস হয়ে গেল এখনো আমাদের অর্জুন তো ফিরে এলো না কি ব্যাপার কি হয়েছে বলো তো নানারকম কেলেঙ্কারি চিন্তা করছেন কেন ভক্তের হৃদয়ে সর্বদা সত্য কথা ভেসে ওঠে তাহলে কি নারদজি নারজ্জি যা বলেছিলেন সেই সময় কি চলে এলো হায় হায় তা আমার বেশ চিন্তা লাগছে হে নকুল ভাই কি হলো বলো তো সহদেবকে বলছেন কি হলো বলো তো এখনো আসছে না অর্জুন দেখতে দেখতে নানা রকম দুর্লক্ষণ বিভিন্ন রকম বিভৎস লক্ষণ দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম দুর্লক্ষণ এসব অনেক ঘটনা তারপর অর্জুন দেখলেন অনেক দিন পর অর্জুন এলেন এসে কাঁদতে কাঁদতে এসছেন আর পায়ে আর কিছু বলতে পারছেন এসে খালি পড়ে খালি হাও হাও করে কাঁদছেন কি হয়েছে তোমার কি হলো বলো আরে কথা কথা বলবারই কোনো ক্ষমতা নেই এত বড় বীর অর্জুন তার কথা বলবার ক্ষমতা নেই কথাটা যে বলবে সে ক্ষমতা নাই অনেক কষ্ট করে অনেক সহ্য করে যখন বারবার প্রশ্নের পর প্রশ্ন কী হলো তোমার কি কোনো জায়গায় অপমান হয়েছে কি কোনো কোনো খারাপ কা হয়ে গেছে তা বীর তুমি তোমার কি কোনো এমন কোনো ঘটনা ঘটেছে তোমার বীরত্বের কোনো লাঘব হয়েছে কি ঘটনা কি হলো কি কিছুই বলতে পারছেন অনেক সময় পর কেঁদে কেঁদে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলছেন হে রাজন বঞ্চিত হম বঞ্চিত হম হরিণা বন্ধুরূপিণা বুঝতে পারিনি রাজন আমি বুঝতে পারিনি এ বন্ধুরূপে আমার কাছে ছিল ইনি হচ্ছেন হরি সাক্ষাৎ পরাক পরাক্রেশ্বর ভগবান সবসময় আমার সঙ্গে মজা করেছেন আমিও তার সঙ্গে মজা করেছি একই বয়স আমাদের কখনো রসিকতা করেছি কখনো কত কিছু করেছি ঠাট্টা করেছি আর আমি কত রকম কত কিছু করেছি সে আমার সব কিছু সহ্য করেছেন যেহেতু আমাকে বন্ধু হিসেবে তিনি মেনেছিলেন আজ দেখছি তিনি হচ্ছেন পরাত পরাখিলেশ্বর সেই পরম ঈশ্বর হায় ভগবান কত রসিকতা করেছি তার সঙ্গে কত উপদেশ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে আমি মনে করেছিলাম আমি সেই কথাগুলো বুঝেছি না আমি কিচ্ছু বুঝিনি আজকে তিনি চলে গেছেন সেই কৃষ্ণ আজকে এই দুঃসময়েতে কেউ নেই হাহাকার আমার শ্মশান হয়ে গেছে আমার হৃদয় আজ সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যে উপদেশগুলো করেছেন গীতার সেই গীতার উপদেশগুলো যেন এক একটা মূর্তি নিয়ে আমার সামনে ভেসে উঠছে হায় হায় গীতার এই এই কথাগুলো বলেছিলেন এর মানে এইটা সেটা অর্জুন নিজে স্বীকার করেছিলেন তখন তার ডাইরেক্ট রিয়ালাইজেশন এসেছিল প্রত্যক্ষ যারা ভাগবত কথা মুখস্থ করে বলবেন সে কথায় কোনো লাভ হয় না এক একটা অনুভবের কথা হৃদয় বিদীর্ণ হয়ে বেরোবে তার এক একটা কথা আপনাকে বুলেটের মতো আপনার হৃদয়কে স্পর্শ করবে ডাইরেক্ট ফিলিংস এ হলো এর নাম হলো শ্রীমদ ভাগবতী মহাপ্রাণ সাক্ষাৎ কৃষ্ণ এ ওহি কৃষ্ণের সঙ্গেও তুমি চিটিংবাজি করবে নাকি তুমি কৃষ্ণের সঙ্গেও ধোকাবাজি করবে তুমি গুরু বৈষ্ণবের সঙ্গেও ধোকাবাজি করবে আর তুমি জায়গা পেলে না জ্বলে মরে যাবে এ কথা আমি চণ্ডীগড় ফণ্ডীগড় বিভিন্ন সভায় চিৎকার করে বলেছি যেসব ভাষা শুনে মাইক ফাইক উড়ে যাচ্ছে সমস্ত সভায় তোলাও আছে এসব বিভিন্ন জায়গা ওরা পাঞ্জাবে চিৎকার করে যে কখনো গুরু বৈষ্ণবকে ভগবানকে কন্ট্রোল করবার চেষ্টা করবে না ডোন্ট ট্রাই to control guru Vaishnav we want to be control by guru Vaishnav আমরা গুরু বৈষ্ণব দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই আর তাহলেই আমরা বাঁচব আমরা যদি তাদেরকে নিয়ন্ত্রণ করি শাসনের মধ্যে ফেলে দিই জলে পুড়ে মরে যাব কেউ এই কথাটা বুঝতে পারে না সমস্ত জায়গায় চালাকি চলছে এক একটা গুরুফা পদ্ম এরা ইচ্ছে করে চোখ বুঝিয়ে ফেলছেন তারা কোনো সাড়া দিচ্ছেন না কুমার স্টেটে চলে যাচ্ছেন ইচ্ছে করে ছিল বামন গোস্বী মহারাজ ছিল ভক্ত সব ইচ্ছে করে তোরা আমার সঙ্গে চালাকি করেছিলি দেখ আমি তোদেরকে চালাকি করে দিই তোরা কত চালাকি করেছিস আমার সঙ্গে দেখ তোরা আমার সঙ্গে চালাকি করছিস আমি তোদের চালাকি করলাম পরে বুঝবি মূর্খের দল সেই জন্য অনুভবের বিষয় হওয়া দরকার যে কোনো জিনিস আমরা এখানে রসিকতা করতে বসি নাই কিছু কিছু লড়বার জন্য বসি নাই এখানে এই সব বিষয়গুলো আমাদের ডাইরেক্ট রিয়ালাইজেশনের বিষয় হওয়া উচিত অর্জুন বলেছিলেন আজকে এই এই সময় হরি আজকে আমাদের সামনে নেই তিনি চলে গেছেন কিন্তু আজকে মনে হচ্ছে সমস্ত উপদেশগুলো আমার সামনে ভেসে উঠেছে সেই গান্ডীব রয়েছে সেই আমি অর্জুন রয়েছি কিন্তু কই আমার সে ক্ষমতা তো আর নাই আমাকে কোল ভিল এইসব এরা আমাকে হারিয়ে দিল যে আমি যুদ্ধস্থানে দাঁড়ালে পরে সভ্যসাচী আমার নাম ছিল দুই হাত সমান চলে তার নাম সভ্যসাচী পরম তপ গীতায় দেখবেন এক একটা শব্দের এক একটা অর্থ আছে প্রত্যেকটা শব্দে একটা মানে আছে যখন পরম পরন্তপ বলছেন কৃষ্ণ তখন বলছেন পরতাপিনহা অর্থাৎ তুমি যখন যুদ্ধেতে দাঁড়াবে তুমি ব্যায়াম চালাবে সমস্ত কেউ ভয় পেয়ে পালাবে পরপক্ষ ভয়েতে কাঁপবে এর নাম হলো পরন্তপহ সভ্যসাচী করা মানে হলো দুই হাত সমান চলে গুড়াকেশ গুড়াকেশ মানে হলো তিনি নিদ্রাকে জয় করেছেন তার ঘুমোতে লাগে না এইভাবে প্রত্যেকটা শব্দের মানে আছে সেখানে আমরা দেখলাম সেই সব বিষয়গুলো অর্জুন আজকে অনুভব করছেন সেই আমি গান্ডীব রয়েছে সেই আমি অর্জুন রয়েছি কিন্তু সে শক্তি আমার নেই সব তিনি হরণ করে নিয়ে চলে অর্জুন দেখ তুই যে লেজনারি ছিল এগুলো সব আমার ছিল যুদ্ধক্ষেত্রে সামনে দাঁড়িয়ে অর্জুন এখানে বলছেন রাজার সামনে যুধিষ্ঠির মহারাজের সামনে যুদ্ধক্ষেত্রের সামনে আমাকে মেরে ফেলবে সামনে তীর চালাচ্ছে কিন্তু এই হরি সারথীর ভূমিকায় রয়েছেন তাদেরকে বোকা বানিয়ে দিচ্ছেন তারা অস্ত্র চালাতে পারছে না এদিক ওদিক হয়ে যাচ্ছে আবার যিনি আমাকে অস্ত্র চালাচ্ছে তার আয়ুটাকে এই দৃষ্টির দ্বারা মুচকি হেসে তার আয়ুটাকে হরণ করে নিয়ে যাচ্ছেন কৃষ্ণ মনে হচ্ছে তিনি সারথীর ভূমিকায় ছিলেন কিন্তু সত্যি কি সারথীর ভূমিকায় ছিলেন যুদ্ধটা কে করেছিল যুদ্ধ কি কৃষ্ণ করেছিলেন নাকি অর্জুন করেছিলেন সত্যি কথা কোনটা সত্যি কথা কোনটা অর্জুন তীর চালাও এই সূর্য চলে গেছে বলে ও সঙ্গে সঙ্গে অস্ত্র চালালো সঙ্গে সঙ্গে সূর্য এখন অস্ত্র যায়নি এই দেখো সূর্য আছে সমস্ত করেছিলেন কৃষ্ণ সেই কৃষ্ণ যদি আমাকে ভালোবাসেন জগতের কোনো শক্তি নেই আমি কাউকে ভয় পাই না এই বিশ্বাসটা হওয়া দরকার অর্জুন বলছেন এইসব শক্তিগুলো তার ছিল তা যদি নাই হতো আজকে এই কোলভিলের সামনে আমি হেরে গেলাম কোলভিলগুলো সাধারণ কেউ ছিল না কৃষ্ণেই কৃষ্ণই ওই রূপ ধারণ করে এসেছিলেন হেরে মহিষীগণকে হরণ করেছিলেন এসব করে লীলা অনেক কথা মহাভারতে আছে তাহলে এখানে অনেক কথা দ্রৌপদী এই অনেক কথা আমাদের কুন্তী মা বলছেন কুন্তি দেবী কৃষ্ণায় বাসুদেবায় দেবীকে নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমন আজকে কুন্তি দেবী আজকে এই সব বিপদের মুহূর্তে কেন জন্ম হচ্ছে শেষ সময় চলে আসছেন কৃষ্ণ যখন চলে যাচ্ছেন ভেতর থেকে যেন তত্ত্বগুলো আলোড়ন সৃষ্টি করেছে একটা এভলিউশন এর মধ্যে থেকে যেন এইসব বেরিয়ে আসছে সব স্তুতিগুলো পরিষ্কার ভেতর থেকে বলে দিয়েছে কাকে কাকে পিসিমা বলে তোকে ডেকেছিল কে তিনি জানতেন থিওরিটিক্যালি বাট প্র্যাকটিক্যালি এখন বুঝতে অনুভবের বিষয় সেই জন্য নমঃ পঙ্কজ নাভায় নমহ পঙ্কজ মালিনে নমঃ পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রহে এইভাবে দণ্ডবোধ করছেন সব পঙ্কজ তোমার চরণ কমল পঙ্কজ তোমার নাভি পঙ্কজ নমহ পঙ্কজ না ভাইও নমহ পঙ্কজ মালিনে হ্যাঁ তুমি পঙ্কজের মালা পরেছ পঙ্কজ নেত্র তোমার পঙ্কজ ছাড়া পদ্ম ছাড়ার কোনো উদাহরণ দেওয়া যায় না আমি আগেই বলেছিলাম অপ্রাকৃত ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ডে অপ্রাকৃত জগতে চিন্ময় জগতে এই প্রাকৃতিক জগতের কোনো উদাহরণ চলে না চলবেই না কিন্তু তথাপি আমরা বুঝব না আমাদের অভিজ্ঞতার বাইরে কোনো জ্ঞান কথা বললে আমরা বুঝব না সেই জন্য এই জড়জগৎ থেকে উদাহরণগুলো দিয়ে আমাদের দার্শনিকগণ বোঝাবার চেষ্টা করেন কুন্তিও তাই বলছেন নমঃ পঙ্কজ না ভয় নমঃ পঙ্কজ মালিনে ইত্যাদি কথা বলছেন তুলসীদাসজি যখন ভগবানের আবির্ভাব দেখছেন লিখছেন তুলসীদাস রামায়ণ লিখছেন তুলসীদাসের যে রামায়ণ আছে রামচরিত মানস লিখতে লিখতে ভগবানের আবির্ভাব লক্ষ্য করছেন ভগবান আবির্ভাব হলেন ভগবান আবির্ভাব হলেন চোখের সামনে দেখছেন এগুলো মিথ্যে কথা না কলম রেখে দিয়ে খালি ভগবানের দিকে তাকিয়ে রয়েছেন পাগল এও কি হয় একটা শিশু তার এরকম সৌন্দর্য কি সম্ভব হয় মনে হচ্ছে বিশ্বের সমস্ত সৌন্দর্যর অংশগুলোকে এক্সট্রাক্ট করে নির্যাস করে তাও বললে হবেন সেটা বললো মিথ্যে কথা বলা কেন জগতের কোনো কিছুর সঙ্গে তো ভগবানের মিলন হবে না জগ ভগবানের কোনো অঙ্গের সঙ্গে ভগবানের রূপের সঙ্গে ব্রহ্মাণ্ডের কোনো এই অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো কিছু তুলনা করতে যাওয়া মানেই হলো মূর্খতা করা উচিত না কিন্তু তুলসীদাস কি করবে তুলসীদাস বলছে আমি তো চাইছি এই রূপটাকে যে আমি ভগবান আমাকে দেখালেন এই রূপটাকে আমি জগৎবাসীর কাছে তুলে ধরি এই দর্শনটাকে আমি তুলে ধরি রামচরিত মানুষে এমন তুলে ধরি যাকে এটা পাঠ করে লোকে যেন বুঝতে পারে আরে এরকম সে অন্তত কিছু তো বুঝবে তো সেই জন্য তিনি চিন্তা করছেন তাহলে আমি এক কাজ করি জগতের কোনো বস্তু তেজময় বস্তু বা কোনো শীতল বস্তুর সঙ্গে আমি তুলনা করি রামচন্দ্রের মুখটাকে তো তুলনা করতে হবে মুখমণ্ডল কেমন সুন্দর প্রথমে বলে এক কাজ করো সূর্যের সঙ্গে তুলনা করি হ্যাঁ দীপ্তিময় বলে সূর্যর সঙ্গে তুলনা করব এটা কেমন কথা সূর্য কত তাপফাপ দেয় গায়ে জ্বালা হয় এখানে তো কোনো জ্বালা নেই তাহলে এক কাজ করি পূর্ণ চন্দ্রমা যখন উদিত হয় সেই চন্দ্রমার সঙ্গে তুলনা করি অনেক সাহিত্যিক চন্দ্রমার সঙ্গে তুলনা করেছেন তাহলে আমি আমারই বা দোষকে আমি তুলনা করি চন্দ্রমার তুলনা দিতে গিয়ে চন্দ্রমার দিকে তাকিয়ে বললেন এ তা কলঙ্কময় চন্দ্রমা চারিদিকে ছিটেফোটা কালো কালো দাগ তুত এ হবেই না মাথায় হাত দিয়ে বসলেন কার সঙ্গে তুলনা করব আমি শ্রী রামচন্দ্রের শ্রী মুখকমল আমি তুলনা করব কার সঙ্গে লাস্টে কলম ফেলে দিয়ে গাইতে আরম্ভ করলেন বলছেন রঘুবরের মুখকে কার সঙ্গে তুলনা করা যাবে না কার সঙ্গে তুলনা করা যাবে রঘুবরকে মুখ সমান রঘুবর মুখ বানিয়া রঘুবরের মুখ যেমন ঠিক সেমন রঘুবরের মুখ অর্থাৎ উপমান উপমা সমাস এক যারা বাকারণ করেছেন তার উপমান সমান উপবাস সমাস এক কে মুখ সমান কে মুখ সমান রঘুবর মুখ বানিয়া এই উদাহরণ বলে রামায়ণ অনেক গান আছে এগুলো আমার সময় দিতে পারবো না এখানে আর কি করবেন কুন্তিদেবী এভাবে দিয়ে যাচ্ছেন উদাহরণ তারপর বিভিন্ন বললেন যত বিপদ এসছে সব বিপদে তুমি ছিলে যখন আগুন জ্বালিয়ে দিয়েছিল যখন বীজ দান করেছিল যখন আমাদের গৃহবধূকে সমস্ত বস্ত্রহরণ করে সবসময় তুমি রক্ষা করেছ বনবাস কৃচ্ছাত বনবাস কৃচ্ছাত কৃচ্ছতহ বনবাস কৃচ্ছতহ কৃচ্ছতহ সেই বনবাসের যে কষ্ট সেখান থেকেও তুমি প্রতিপদে আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন আসবেন ভগবান যদি এতই ভালোবাসেন তা তাদেরকে এত কষ্ট দেওয়ার দরকার কি ছিল ভালো করে একবারে নিয়ে যেতেন ভালো জায়গায় রেখে দিতেন কথাটা প্রশ্ন আসবে কি না তর্ক আসবে এত কষ্ট দেওয়ার দরকার কি বলে মহারাজ জগতের কাছে যদি আদর্শ স্থাপন করতে হয় তাহলে ভক্তকে দিয়েই স্থাপন করতে হয় আজ যদি বান্ধবের আদর্শটা আপনাদের কাছে না থাকতো আপনারা কি শিখতেন যে এত কষ্ট এত গঞ্জনা লাঞ্ছনার মাধ্যমেও কখনোই পঞ্চপাণ্ডব ভগবানকে দোষারোপ করে নাই তুমি আমাদের পক্ষে রয়েছ আমাদের এত কত কষ্ট কেন হবে আমরা নৃসিংহদেবের পুজো করি নৃসিংহদেব পুজো করে কোনো সময় বিপদ হলে বলি নৃসিংহদেব ওই মাসের পূর্ণিমা তিথিতে হ্যাঁ, কুড়ি কেজি পরমান্ন তোমাকে একমন পরমান্নের ভোগ দিয়েছিলাম বেমালুম খেনে নি খেয়ে নিয়েছো এখন কিন্তু দেখছো না আমার বিপদে আমরা নৃসিংহদেবকে বললো মনে নেই একমন দুধে পরমান্ন ভোগ দিয়েছিলাম তখন বেশ খেয়ে নিয়েছো সুসু করে এখন আমার এত বিপদ তুমি দেখছো না অর্থাৎ ভগবানকে আমরা ডিউটি দিয়ে রেখেছি এনগেজমেন্ট আমার যা যা বিপদ হবে সব তুমি দেখবে সুখ সম্পত্তি আয় ঘরকা কষ্টে কষ্ট মিটে তনকা যাই দি সারে খুব সুন্দরভাবে গায় ইউপির লোকেরা এটা হাসতে হাসতে বেড ব্যথা বলে কি বলে কষ্ট শরীরে চলে যাক सुख संपत्ति आए घर का कष्ट मिटे तन का জয় জগদীশ হারে আর ভোগ কি লাগালাম চারানা চুনরি চারানা পয়সা দিয়ে চুরনি চুনরি লাগিয়েছি আর লাগিয়ে ভগবান থেকে ঘাট ধরে এগুলো আদায় করে নিচ্ছি সুখ সম্পত্তি যা যা কিছু হবে সব তোমাকে দিতে হবে এই জন্য তো তুমি তুমি আছো কি জন্য তুমি তো এই জন্যই আছো অর্ডার সাপ্লাই আর তুমি তুমি আছো কি জন্য আমাদের যা অর্ডার করবো সে সাপ্লাই করবে এই হচ্ছে আমাদের ভক্তি কিন্তু দ্রৌপদী বা পঞ্চপাণ্ডব কুন্তি দেবী কোনো রকম কষ্টেতে কোনোদিন ভগবানের থেকে ডিম্যান্ড করেন নাই এগুলো তোমায় করতে হবে ভগবানের ইচ্ছা যেরম রেখেছেন তিনি আমাদের তুলসীদাসী রামায়ণতে এইটা আছে যাই বিধি রাখে রাম তাই বিধি রাহিও সীতারাম সীতারাম সীতারাম কাহিও যেমন ভাই ভগবান রাখে তেমন থাকো কিন্তু আমরা থাকতে রাজি না আমরা বলি কেন থাকবো কি কারণে তাহলে ভজন করলাম গুরুচরণ আশ্রয় নিলাম এইগুলো আমাদের বুদ্ধি খারাপ হয়ে গেছে ব্রেন সেই জন্য পঞ্চপাণ্ডব যদি এই বিপদ না হতো তাহলে পঞ্চপাণ্ডবের আদর্শটা আমাদের কাছে থাকতো না আমরা এত বড় একটা উজ্জ্বল আদর্শ আমাদের জীবনের যাত্রার ক্ষেত্রে লক্ষ্য করতাম না শিক্ষা পেতাম না কুন্তিদেবী যে প্রার্থনাটা ভগবানের করছে কাছে করেছেন সেটা সমগ্র সৃষ্টির ইতিহাস ইতিহাস একটা ইভলিউশন বলে এই কখনো করে কেউ ভগবানের কাছে প্রার্থনা করছেন ভগবান বিপদ হো শস্য তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম ইহদ সাদ অপনর ভব দর্শনম ভগবান আমাদেরকে বেশি করে বিপদ পাঠাও আপনারা বলবেন কেউ আমাদের ঘরে ছেলে পেলে সব বিপদ হোক ঘরে বিভিন্ন রকম বিপদ হোক চাইবে কেউ কুন্তি দেবী বলছেন ভগবান আমাদেরকে বেশি করে বিপদ পাঠাও সে আবার কি কথা মাথা খারাপ হয়ে গেল নাকি বলছেন বেশি করে বিপদ পাঠাতে বলছি এই কারণে বিপদ বেশি করে এলে সবসময় তোমার স্মরণে যাব হে গোবিন্দ বাঁচা এই কি অবস্থা হয়েছে এবং তুমি দেখো বাঁচাও কথাও বলবেন দেখো তুমি দেখো এই হয়েছে তাহলে তোমার স্মরণ থাকবে যখন যখন আমাদের বিপদ হয়েছে সবসময় তোমাকে কাছে পেয়েছি যখন যখন আমাদের যে কোনো বিপদ হয়েছে দুর্বাসা মুনিকে ইচ্ছে করে বদমাইশি করে যেমন অর্জু ইয়ে দুর্যোধন বলল ওদের ওখানে যান দশ হাজার শিষ্য নিয়ে যাবেন একটা বড়দিন আমাকে যত আপনার শিষ্য বিষয় সব নিয়ে জঙ্গলে যাবেন ওরা যেখানে বনবাসে আছে ওখানে গিয়ে বললেন শিগগির প্রসাদ দাও এই কথা বলবেন ও জানে ও গিয়ে দিতে পারবে না সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দেবে রেগে এত দুষ্ট প্রকৃতি ছিল দুর্যোধন কলির অংশে জন্ম কিন্তু যার সহায় ভগবান আছেন তাকে কেউ কিছু করতে পারে সেখানে গিয়ে দুর্যোধন যখন পৌঁছেছে তা দশ হাজারের উপরে শিষ্য এইসব নিয়ে যখন দুর্বাসা মুনি একটা চুন থেকে পান করে অভিশাপ দিয়েছে গিয়ে বলে এই আজকে এখানে এসি প্রসাদের ব্যবস্থা করো বলে মহারাজ এক কাজ করুন আপনি যমুনায় স্নান করে আসুন আমরা ততক্ষণে প্রসাদ প্রসাদ তৈরি করছি আপনার জন্য চান করতে গেছে কেন মাথায় হাত কৃষ্ণ কি করব দেখো হ্যাঁ আমাদের নিজেদেরই খাওয়ার কোনো ব্যবস্থা নেই সব এক্ষুনি আমরা প্রসাদ পেয়ে উঠলাম কোনো মতো ভিক্ষা ভিক্ষা যা জঙ্গলে হয়েছে ওই নিয়ে আমরা কোনো মতে খেয়ে উঠলাম আর যদি দ্রৌপদীও না খেয়ে উঠতো সূর্যের একটা থালি আছে দ্রৌপদী যতক্ষণ খাবেন না ততক্ষণ ওই থেকে হাজার হাজার লোককে আহার করানো যাবে সূর্যের একটা আশীর্বাদ ছিল যত লক্ষ লোক আসবে তো কোনো কম পড়বে না দ্রৌপদী খাইয়েই যাবে কিন্তু আজকে দ্রৌপদী খেয়ে ফেলেছেন ভোজন হয়ে গেছে আর কিছু করার নেই এমন বিপদ আর কি মানে চিন্তা করা যায় না তো ওদের একটাই রাস্তা ওরা বিপদ হলে অন্য কিছু চিন্তা করে না সঙ্গে সঙ্গে ভগবান কি করবো এই তো বিপদ হয়ে গেছে কি করবো দ্বারিকানাথ সক্ষণ সঙ্গে সঙ্গে শুনতে পেয়েছেন দ্রৌপদী কাঁদছেন কি করব। কিছুই তো নেই এক্ষুনি তো অভিশাপ দেবে সঙ্গে সঙ্গে সেখানে আবির্ভাব হয়েছেন কৃষ্ণ এবার পাঞ্চালি শিগগিরি খিদে পেয়েছে খেতে দাও বলে আবার জ্বালা দিতে এলো একই এইখানে জ্বালায় পড়ছি কিছু নেই বলে আবার তুমি এসে আবার খেতে দাও বলছো কোথা থেকে দেবো কিছু নেই বলো না দেখো না কিছু আরে আমি বলছি কিচ্ছু নেই সব খাওয়া দাওয়া হয়ে গেছে সব ধোয়া মাজা দেখো না তুমি কিছু না কিছু আছে গিয়ে দেখ না শাকের কোনা লেগে রয়েছে বলে ওইটি দাও শাকের কোনাটা এরম নিয়ে মুখে দিয়ে একটু জল দাও জল দিয়ে খেয়ে বড় একটা ঢেঁকুর তুললেন বলে যা হয়ে গেছে খাওয়া দাওয়া বলে কী খেলে তুমি ঠাকুর বলে যা খেয়েছি খেয়েছি ওখানে দুর্বাসা তারা জলেতে আর্নিক করতে বসে ঘেউ ঘেউ ঢেকুর তুলছেন কি খেয়েছো বাবা হ্যাঁ, ঢেকুর তুলছে সব দশ হাজার বলে বেচারা পঞ্চপাণ্ডবকে রান্না করতে বলে এলাম গেলে এখন আমরা অপমান হয়ে শিগগির চল পালিয়ে যাই পেট ভর্তি কি খাবো ওখান থেকে চান করে চলে গেলেন আর দেখা নেই সঙ্গে সঙ্গে পালিয়ে গেলেন আমরা কি কি জবাব দেবো আমাদের দশ হাজার লোকে রান্না করেছে বেচারা এই হচ্ছে কৃষ্ণ যেটা কালকে না কখন বলেছেন না ওম প্রিয়তাম পুণ্ডরিকাক্ষম সর্বযজ্ঞে সরোহরি তসমিন তুষ্যে তুষ্ট প্রেণীতে প্রেণতম জগৎ যিনি তিক্ত হলে জগতের সমস্ত ভূত তিক্ত হবে যিনি তৃপ্তি লাভ করলে ভগবানকে যদি সন্তুষ্ট করতে পারেন সমস্ত জগৎ কিচ্ছু করতে পারবে না ভগবানের স্মরণে যাওয়াটাই হচ্ছে হচ্ছে সমাধান কুন্তিদেবীর দেবীর এই প্রার্থনা আপনারা শুনলে অবাক হবেন বলছেন ভগবান কুন্তিদেবী বলছেন বিপদ যখনই হয়েছে তোমাকে কাছে পেয়েছি ওই জন্য বিপদ চাই আজকে আমাদের তুমি ভাবছো আমাদের ভালো সময় এসছে রাজধানীতে বসিয়ে দিয়ে গেলে আর কোনো সত্য ফত্য নেই এবার তোর রাজধানী চালা আমি চলি এবার বলো না এখনই আসল বিপদ বুঝছে কি বলে হ্যাঁ এখন রাজদ রাজধানী নিষ্কণ্টক করে গেলে মনে হচ্ছে কেন অশ্বমের যজ্ঞ করেছেন রাষ্ট্রীয় যজ্ঞ করেছেন রাষ্ট্রীয় যোগ্য করেছিলেন একচ্ছত্ব অধিপতি যুধিষ্ঠির মহারাজকে স্থাপন করে গেলেন বলছে না আজকেই আসল বিপদ আমি কাল না পরশুদিন বলছিলাম না বিপদহ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদহ বিশ্বরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি যেটাকে বিপদ বলছো সেটা আসল বিপদ নয় যেটাকে তুমি বলছো আজকে ভালো দিন এসে যাক ভালো ঝোলে ঝালে খাবো ভালোই হয়েছে ছেলে চাকরি পেয়ে গেছে আর চিন্তা নেই না এখনই বিপদ এখনই আসল বিপদ এসে গেছে এবার ভগবানকে বলে যাবে হ্যাঁ, সংসারে মুজে যাও এইভাবে কুন্তিদেবী সুন্দর স্তব করেছিলেন ছোটবেলাকার সুন্দর সব লীলাগুলো চিন্তা করছেন বলে আজকে অবাক লাগে এই পরাত শহর এই কৃষ্ণ আমাকে পিসিমা পিসিমা বলে আদর করেছিলেন আমাকে ধন্যবাদ করেন আদর করেন কেমন আছো এইসব খবর নেন কিন্তু এই কৃষ্ণ সেই সাক্ষাৎ ভগবান আর আমি তিনি জানতেন সেই জন্য কৃষ্ণকে বলছেন যখন গোপিকা তোমাকে লাঠি নিয়ে তারা করেছিল দামবন্ধন লীলা বলে আমি চিন্তা করে অবাক হয়ে যাই অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক সাক্ষাৎ সেই তুমি সেই শিশুরূপে সামনে ছিলে যশো তোমার লাঠি দিয়ে মেরেই ফেলবো তোকে কি করছি ভয়েতে একবার কাঁপতে কাঁপতে কাঁদতে আরম্ভ করলে কাজলগুলো চারিদিকে এবারে গড়িয়ে গিয়ে একে তো কালো তার উপর কাজলগুলো চারিদিকে আরও সুন্দর হয়ে গেল কাজ একে তো কালো তার উপর কাজল এরম ঘষছে মুহু হ্যাঁ কাঁদতে কাঁদতে একবারে চারিদিকে একেবারে কাজলকে ছড়িয়ে গেল এই কৃষ্ণের কথা বলতে গিয়ে কুন্তি দেবী বলছেন ছোট্ট বয়সে তোমাকে যখন মারতে গেল মা যখন লাঠি এরম ধরে রয়েছে কোমরে বেঁধে ফেলেছে তোমাকে তখন যদি কাঁদছিলে আমার সেটা এখন মনে পড়ে আমি কাঁপতে থাকি কি যাকে যমরাজ ভয় পায় যেটা বলা আছে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন জায়গায় আমি উচ্চারণ করেছিলাম মদ ভয়াত বাত বাত অয়ম আমার ভয়েতে বাতাস বইছে সূর্য স্তপতি মদ ভয়াত মৃত্যুশ্চরতি মদ ভয়াত মৃত্যু আমার ভয়েতে বিচরণ করছি জানো আরে বাবা মহারাজ তাহলে সেই তুমি আজকে শিশুরূপে যশোদমার সামনে এক তারণে তুমি ভয়েতে কাঁপছো কাঁপছো এরম ভাই মা মারবে এরম করে কাঁপছে বাবা কিরকম লীলা সেই জন্য সেখানে অপূর্ব অপূর্বভাবে বলছেন